সঠিকভাবে অন্তরে স্থাপন করা সঠিকভাবে অন্তরে গেঁথে রাখা সঠিকভাবে সেগুলিকে মেনে চলা তার উপরে ইমানকে অটল রাখা হচ্ছে আমাদের ইমানই কর্তব্য আমাদের বিরাট বড় একটি কর্তব্য যে আমরা আল্লাহ তালার সঠিক সুন্দর নাম ও গুণাবলীর প্রতি ইমান স্থাপন করব সুতরাং তহিদুল আসমা ও সিফাত তহিদুল আসমা ও সিফাতের উপরে ইমান স্থাপন করা মানে আল্লাহ তারাকুয়া তালার প্রতি ইমান স্থাপন করা সুতরাং আল্লাহ তালার প্রতি আমরা যেমন ইমান স্থাপন করেছি সঠিক পন্থায় সেই রকম ভাবে আল্লাহর নাম ও গুণাবলীর প্রতিও ইমান স্থাপন করব আল্লাহর নাম বা গুণাবলীকে বর্জন করা যাবে না যেভাবে আল্লাহর নাম ও তার গুণাবলীর বিবরণ পবিত্র কোরআনে এসেছে এবং নির্ভরযোগ্য হাদিসে এসছে সেগুলো সেগুলিকে সঠিক পন্থায় আমরা মেনে নেব সেগুলিকে বিকৃতি করব না পরিবর্তন করব না পরিবর্ধনও করব না বাতিল করব না ক্যান্সেল করব না তার কোন স্বরূপ বিবরণ করব না তার কোন স্বরূপ পেশ করব না আল্লাহ আরো সে ঊর্ধ্বে আছেন আল্লাহ স্বয়ং সত্তা সহ আরো সে ঊর্ধ্বে আছেন কিভাবে আছেন এই স্বরূপটা আল্লাহ তালা জানেন যেইভাবে থাকার তিনি উপযোগী ঠিক সেইভাবেই আছেন বলবো না যে মানুষের মতো চেয়ারের উপরে বসে আছেন না আল্লাহ তালা আরো সেরও ঊর্ধ্বে আছেন আরো সেরও তিনি মুখাপেক্ষী নন সৃষ্টি জগতের তিনি ঊর্ধ্বে আছেন সৃষ্টি জগতের তিনি মুখাপেক্ষী নন আর আরসটাও হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের অন্তর্ভুক্ত আল্লাহ তালা সৃষ্টি জগতের ঊর্ধ্বে তিনি হলেন রব্বুল আলামিন আর তিনি হলেন গানিউন হামিদ যাকে বলা হচ্ছে পবিত্র কোরআনে যে তিনি প্রশংসিত এবং তিনি মুখাপেক্ষীহীন তবে তিনি আছেন কোথায় আরসের ঊর্ধ্বে আর রহমান আল্লাহ সিস্তাওয়া আল্লাহ তালা আরো সে ঊর্ধ্বে অবস্থিত হয়েছেন এই বলে ইমান রাখতে হবে আল্লাহ তালা হাতের কথা উল্লেখ এসেছে পবিত্র কোরআনে আল্লাহ তালা চোখের কথা উল্লেখ এসেছে পবিত্র কোরআনে সুতরাং আমরা সেইভাবেই ইমান স্থাপন করব আর আমরা আল্লাহ তালার নাম ও গুণাবলীকে কোনো সময় বর্জন করব না বা সেগুলিকে বিকৃতি করব না বা সেগুলিকে বাতিল করব না এটাই হচ্ছে আমাদের আপনাদের কর্তব্য সম্মানিত মুসলিম সমাজ আমরা আল্লাহ তালার নাম ও গুণাবলীর প্রতি সঠিক পন্থায় ইমান স্থাপন করব যে পন্থায় পবিত্র কোরআনে এবং যে পন্থায় নির্ভরযোগ্য হাদিসে এসেছে সেই পন্থাই আমরা আল্লাহ তালার নাম ও গুণাবলীর প্রতি ইমান স্থাপন করব। আল্লাহ তালা যেন আমাদেরকে সমস্ত প্রকারের অমঙ্গল থেকে রক্ষা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু